হাজার মতো বাদের ভিড়ে একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে হাজার মতো বাদের ভিড়ে একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে সেই দিন থাকবে না জুলুমার বিচার থাকবে না মজলুম মানুষের হাহাকার সেই দিন থাকবে না জুলুমার বিচার থাকবে না মজলুম মানুষের হাহাকার সকলেই শান্তিতে থাকবে শান্তির পতাকা উড়বে সকলেই শান্তিতে থাকবে সাম্যের পতাকা উড়বে অমানিসা কেটে গিয়ে সুদিন আসবে হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবেই একদিন একদিন জাগবে সেই দিন কাঁদবে না অনাহারি দুঃখীরা থাকবে না এ সমাজে অন্যায়কারীরা সেই দিন কাঁদবে না অনাহারি দুঃখীরা থাকবে না এ সমাজে অন্যায়কারীরা উঠবে সত্যের সূর্য জাগবে নতুনের তুর্য উঠবে সত্যের সূর্য জাগবে নতুনের তুর্য আধারের বুক জুড়ে আলো ফুটবে হাজার মতো বাদের ভিড় একদিন সকাল আসবে বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে একদিন একদিন জাগবে